บุ๊กทูเก้าสิบนบบอยนบบอยประโยคคำสั่งสองอักกาสุชกดุยอักกาสุชกดุยโกนหนวดดารีกามาว ดารีกามาว ไปอาบน้ำ স্নান করো স্নান করো หวีผม চুল আঁচড়াও চুল আঁচড়াও โทรมานะ ফোন করো ফোন করুন ফোন করো করুন เริ่มได้แล้ว শুরু করো শুরু করুন শুরু করো করুন থামো থামুন থামো থামুন ছাংমান ছাড়ুন ছেড়ে দিন ছাড়ুন ছেড়ে দিন অকমা এটা বলো এটা বলুন এটা বলো বলুন এটা কেন এটা কিনুন এটা কেন কিনুন কখনো বেইমানি করো না কোনো বেইমানি করো না কখনো দুষ্টুমি করো না কোনো দুষ্টমি করো না কখনো অসভ্যতা করো না কোনো অসভ্যতা করো না সবসময় সৎ থাকো সব সময় সৎ থাকো ใจดีเสมอนะ সবসময় ভালো থাকো সব সময় ভালো থাকো สุภาพเสมอนะ সব সময় নম্র থাকো সব সময় নম্র থাকো খা আশা করি আপনি নিরাপদে বাড়ি পৌঁছাবেন আশা করি আপনি নিরাপদে বাড়ি পৌঁছাবেন ดูแลตัวเองดีๆนะคะ নিজের খেয়াল রাখুন নিজের খেয়াল রাখুন มาเยี่ยมเราอีกนะคะ খুব তাড়াতাড়ি আবার আমাদের সঙ্গে দেখা করতে আসবেন খুব তাড়াতাড়ি আবার আমাদের সঙ্গে দেখা করতে আসবেন กรุณาไปที่